والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে শুক্রিয়া দায়ী করছি আজকের এই জুমার খুদ্বার আলোচনায় তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে যার উম্মত করে মহান রব্বুল আলমিন তিনি সৌভাগ্যবান করেছেন আজকে এমন একটা সময়ে আমরা আছি এমন একটা সময়কে আমরা অতিক্রম করছি পৃথিবীর দিকে দিকে পৃথিবীর দেশে দেশে মুসলমানরা পৃথিবীর কুফুরি শক্তির শক্তির দ্বারা কঠিনভাবে নির্যাত আমাদের পার্শ্ববর্তী আরাকানে মুসলমানদের উপর গণহত্যা চলতেছে মুসলমান যুবকদেরকে জবাই করা হচ্ছে নারীদের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে ইতিহাসের জঘন্যতর গণহত্যা চলছে হালাবে যেই হালাব যেই শামকে আনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বরকতের ভূমি ঘোষণা করেছেন আনে করিমের অসংখ্য সুরার মাঝে হালাব এ অঞ্চলের আলোচনা এসেছে অসংখ্য নবী তাদের বিচরণ স্থল ছিল এই হালাবে হজরতে মুসা আলি ইসালামের নেতৃত্বে বনি ইসরাইলদেরকে আল্লাহ তালা এই হালাব এই শামের ভূমিতে প্রবেশ করার হুকুম দিয়েছিলেন এবং বলেছিলেন যে তোমরা প্রবেশ করো আমি তোমাদেরকে বিজয় দিব উদ্খুলু তোমরা প্রবেশ করো আল আরগল মুকাদ্দাসা পবিত্র ভূমিতে আল্লাহটি কাতাবাল্লাহুলাকুম আল্লাহ তালা এই পবিত্র ভূমির বিজয় তোমাদের জন্য লিখে রেখেছেন কোরআনি করিমের অন্যত্র আল্লাহ তালা বলতেছেন হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি নিজ সম্প্রদায় নিজে রাষ্ট্র কর্তৃক কঠিন নির্যাতিত ছিলেন তিনি তার ভাতিজা হজরত লুত আলী ইসালাম তাকে নিয়ে এই হালাব এই স্বামী তিনি হিজরত করেছিলেন আল্লাহ বলতেছেন পূর্ণ বিশ্ববাসীর জন্য এই ভূমির মাঝে আমি বরকত রেখে দিয়েছি পূর্ণ বিশ্ববাসীর জন্য ও বারকেনা ফিহা সেই ভূমির মাঝে আমি বরকত রেখে দিয়েছি লিল আলামিন বিশ্ববাসীদের জন্য আমি ইব্রাহিম এবং লুতকে তাদের স্বজাতির নির্যাতন থেকে মুক্ত করলাম এমন এক ভূমিতে আমি তাদেরকে ঠিকানা দিলাম যে ভূমির মাঝে বিশ্ব জাহানের সকল লোকদের জন্য আমি বরকত রেখে দিয়েছি আল্লাহ বলতে সেই হালাম আজকে চতুর্দিক থেকে কুফুরি শক্তির বেষ্টনির ভিতরে লক্ষ লক্ষ মুসলমান আজকে সেখানে তারা ইতিহাসের জঘন্যতম গণহত্যার শিকার হাজার হাজার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে এটা আমাদের সমস্যা এটা আমাদের জন্য কষ্টের বিষয় আরাকান আমাদের পার্শ্ববর্তী দেশ কঠিন নির্যাতন চলতেছে তারা আশ্রয়ের খুঁজে তারা পালাচ্ছে নিজ ভূমি সহায় সম্পদ সব রেখে তারা আজকে ইমান রক্ষার্থে পালিয়ে আসতেছে তাই দেখেন বিশ্বব্যাপী আমরা আজকে যে পরিস্থিতির শিকার আমরা যদি এই পরিস্থিতি থেকে উন্নতি চাই তো আমাদেরকে ফিরে যেতে হবে শিখরে শিখরে ফিরে যেতে হবে আমাদেরকে আমাদের মুক্তির জন্য আমাদেরকে কোরআন এবং সন্ন্যার দিকে ফিরে যেতে হবে মুক্তির জন্য আমাদেরকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে ফিরে যেতে হবে আজকে আমরা আক্রান্ত আমরা নিজেরাও আক্রান্ত আমরা যদি মনে করি যে না আমরা তো নিরাপদে আছি আমরা নিরাপদে নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে যে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন হাদিসের মাধ্যমে তিনি ঘোষণা করে দিয়েছেন যে পৃথিবীর সকল মুসলমান তারা একটি দেহের মতো ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহ একজন ব্যক্তির একটা চোখ যদি আক্রান্ত হয় তার পূর্ণ দেহ ব্যথাতুর হয় পূর্ণ দেহ আক্রান্ত হয় একটা নখ যদি আক্রান্ত হয় একটা আঙ্গুল যদি আক্রান্ত হয় পূর্ণ দেহ আক্রান্ত হয় পূর্ণ দেহটা অকেজ হয়ে যায় তার সমস্ত কাজকর্ম এটা স্থবির হয়ে যায় পূর্ণ পৃথিবীর মুসলমান আমরা তো একটি দেহের মতো পৃথিবীর কোথাও যদি কোন মুসলমান সে নির্যাতিত হয় আমরাই নির্যাতিত হলাম সেখানে আমাদের কিছু করার আছে আমাদের কিছু জিম্মাদারি আছে আমাদের কিছু দায়িত্ব আছে আমাদের কিছু ব্যথা আছে এটা আমাদের একটা সমস্যা আমরা সমস্যাগ্রস্ত আমরা নির্যাতিত আমার ভাই নির্যাতিত আমার বোন নির্যাতিত আমি কি নির্যাতিত না আমিও নির্যাতিত আজকে আমার বোন যদি অসুস্থ হয় আমার উপর জিম্মাদারি আছে আমার ভাই যদি আক্রান্ত হয় আমার উপর জিম্মাদারি আসে আমার পাড়া প্রতিবেশী যদি আক্রান্ত হয় আমার উপর জিম্মাদারি আছে আমাদের করণীয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং আমাদেরকে দায়িত্ব নিতে হবে জিম্মাদারি নিতে হবে আজকের পৃথিবীর জিম্মাদারি নিয়ে আমাদেরকে আজকে ফিকির করতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে কোরআন সুন্নায় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা যদি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীতে চলে যাই তার পবিত্র জীবনটাকে দেখার জন্য আজকে আমরা যদি ইতিহাসের পাতা উল্টাই তাহলে তার জীবনের মাঝে আজকের বিশ্ব মুসলিমদের এই নিপীড়িত অবস্থার সমতুল্য একটা দৃশ্য ঠিক এই ধরনের কঠিন নির্যাতন এবং নিপীড়নের শিকার একটা কঠিন এবং অসহায় মুহূর্ত আমরা তার জীবনের মাঝে দেখতে পাব আমরা তাকে দেখব তার সাহাবিদেরকে দেখব যে কি অবস্থা তাদেরকে এই ইসলামের জন্য এই ইমানের জন্য তাদেরকে পাড়ি দিতে হয়েছে ইসলামের দাওয়াত শুরুর পর মক্কার দশটি বছর মক্কার তেরোটি বছর ইসলামের দাওয়াত শুরুর পর মক্কার তেরোটি বছর তৎকালীন বিত্তশালী শক্তিশালী হিংস্র মানব গোষ্ঠীর মাধ্যমে তাকে তার সাথীদেরকে কঠিন নির্যাতনের শিকার হতে হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এবং তার কাছে ইমান গ্রহণকারী সাহাবা একরাম তারা ছিলেন মজলুম কঠিন অসহায় সেখানে মানবতা বলতে কিছু ছিল না মনুষ্যত্ব বলতে কিছু ছিল না নিজ জনগোষ্ঠীর কাছে যে নির্যাতনের শিকার আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরমদেরকে যে নির্যাতনের শিকার হতে হয়েছিল কোন ভাষায় তা ব্যক্ত করা সম্ভব না সেই সমাজটা ছিল জাহিলি সমাজ আমাদের এ সমাজটাও জাহিলি সমাজ আজকে শিক্ষার উন্নতির কথা বলা হয় সভ্যতার উন্নতির কথা বলা হয় যোগাযোগ ব্যবস্থা প্রযুক্তির উন্নতির কথা বলা হয় কিন্তু আসলে মানবতা মনুশক্তি সততায় আজকে আমাদের অবস্থান কোথায় আজকে যদি মনুশক্ত মানবতা ন্যায়পরায়ণতা সততা এ সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করা হয় আজকের এই সমাজ ব্যবস্থা আর সেই জাহেরি সমাজ ব্যবস্থার মাঝে তফাৎ খুঁজে পাওয়া যাবে না বরং সেই জাহিরি সমাজ ব্যবস্থায় অসহায় মজলুম মানুষদের পাশে দাঁড়াবার জন্য সমাজের যুবকেরা হিলফুল ফুজুল গঠন করেছিল সমাজের কিছু যুবক সেই জাহিনী সমাজ ব্যবস্থায় যখন কোনো নবতী শিক্ষা ছিল না আল্লাহর কোনো পয়গাম ছিল না কিন্তু মানুষ দ্বারা মানুষ নির্যাতিত হচ্ছিল মানুষ মানুষের উপর হিংস্রতা করছিল সমাজের যুবকরা রুখে দাঁড়িয়েছিল সেই হিংস্রতার বিপক্ষে সেই পশুত্বের বিপক্ষে তারা হিলফুল ফুজুল গঠন করেছিল যে আমরা অসহায়ের পাশে দাঁড়াব আজকে আমাদের সমাজের যুবকরা আজকে তাদের হাতেই সমাজ নির্যাতিত আজকে তাদের হাতেই মানবতা অপমানিত আজকে তাদের দ্বারা ইতিহাসের জঘন্যতম অন্যায়গুলো সম্পাদিত হচ্ছে আজকে শিক্ষার মাঝে ও শিক্ষা আজকে মানবতার নামে সমস্ত অমানবিক কর্মকাণ্ড আজকের সমাজের মাঝে চলতেছে তো মানবতার শ্রেষ্ঠ শিক্ষক রহমাতাল্লিল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঠিক এই ধরনের কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছিলেন তিনি মক্কার সমাজে যেখানে কোনো শিক্ষা ছিল না কোনো সততা ছিল না কোনো ন্যায়পরায়ণতা ছিল না কোনো মনুষ্যত্ব ছিল না মানুষের অধিকার বলতে কিছু ছিল না শক্তি আর ক্ষমতাই ছিল সবকিছু জালেমের মোকাবেলায় মজলুমের ফরিয়াদ শোনার কেউ ছিল না তিনি মোকাবেলা করেছিলেন সেই সমাজ ব্যবস্থার এবং মানবতার মুক্তির এক নিরাপদ পৃথিবী তিনি গড়ে তুলেছিলেন এমন এক নিরাপদ পৃথিবী তিনি গড়ে তুলেছিলেন সে মানুষগুলোর এমন এক পরিবর্তন তার শিক্ষার দ্বারা সূচিত হয়েছিল যাদের হাতে বিশ্ব অনিরাপদ ছিল সে মানুষগুলোই নিরাপত্তার ধারক বাহক হয়ে গেল যাদের হাতে মানবতা শোষিত হচ্ছিল তারা এই পৃথিবীবাসীর জন্য মানবতার মডেল হিসেবে রূপান্তরিত হলেন কিভাবে এটা হলো আমাদেরকে বুঝতে হবে কিভাবে درفشانی نے تری قطرو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا درفشانی نے طریقت کترو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جو نہیں خود راہ پر گئی رو کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا যে অন্তরগুলো ছিল মৃত তিনি সেই অন্তর গুলোর মাঝে জীবন তৈরি করলেন যে চোখগুলো অন্ধ ছিল তার শিক্ষায় সে চোখগুলোর অন্ধকার দূর হয়ে গেল তার শিক্ষায় তার দাওয়াতের মাধ্যমে যাদের নিজেদের কাছে চলার কোনো পাথেও ছিল না যারা তাদের গন্তব্য চিনত না তারাই সারা পৃথিবীবাসীর জন্য রাহবার হয়ে গেল পথ প্রদর্শক হয়ে গেল মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে গেল পশুগুলো মানুষ হয়ে গেল তার শিক্ষায় সেই নবী করিম সাল্লাহ আলহি সিরাত তার শিক্ষায় মানবতার মুক্তি আমাদের মুক্তি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের মক্কি জীবন পুরাটাই ছিল মাজলুমিয়াতের যুগ তিনি ছিলেন মজলুম তার সাহাবিরা ছিল মজলুম কঠিন মজলুম কিন্তু এক কঠিন জুলুম দ্বারা এই কঠিন নির্যাতন দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি তিনি দমে যাননি এটা হলো আমাদেরকে শিখতে হবে তিনি ভীত হন দিনের পর দিন যাচ্ছিল মাসের পর মাস যাচ্ছিল বছরের পর বছর যাচ্ছিল নির্যাতন নির্যাতনের মাত্রা বাড়ছিল শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল শত্রুপক্ষ শক্তিশালী হচ্ছিল প্রথম নিজ গুত্রের লোকেরা ছিল বিরোধী একটা সময় পূর্ণ আরব বিরোধী হয়ে উঠল আরবের চতুর্দিকে ছিল বিরোধিতা কোথাও আশ্রয় ছিল না আশেপাশের শহরগুলোতে আশেপাশের গুত্রগুলোতে তিনি দাওয়াত নিয়ে গেলেন আরো কঠিন নির্যাতনের শিকার হলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দমে যান না আল্লাহর প্রতি তার অটুট আস্থা এটা সামান্য সময়ের জন্য আস্থা এবং এই বিশ্বাসের মাঝে চির ধরে ইতিহাস দেখেন ঈদ হুমা পিলগর যখন শেষ পর্যন্ত হিজরতটাকে আমরা দেখি একটা সময় তাকে হিজরত করতে হবে নিজ ঘর থেকে বের হয়ে গিয়েছেন এক গুহার মাঝে আশ্রয় নিছেন গুহার মুখ পর্যন্ত শত্রু কাফেররা পৌঁছে গেছে গুহাটাও এমন গুহা শত্রু কাফেররা যদি নিচের দিকে তাকায় তাকাবার সাথে সাথে দুইটা মানুষকে দেখতে পাবে যে গুহার মাঝে দুইজন মানুষ আছে লোকাবার কোনো পথ নেই সেই অবস্থার মাঝে তিনি তার সাথীকে বলছেন লাতাহাজান ভয় নেই ভয় নাই ইন্নাল্লাহ মানা আমাদের সাথে আল্লাহ আছেন ভয় নাই কি অটুট আস্থা সেই সমাজের মাঝে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে ইনসাফকে প্রতিষ্ঠিত করতে হবে কঠিন বিষয় লক্ষ্য কঠিন দিন যত যাচ্ছে লক্ষ্য আরো কঠিন হচ্ছে প্রতিকূলতা বাড়ছে যেখানে তার জীবন পর্যন্ত নিরাপদ না কিন্তু তিনি চূড়ান্ত ভাবে উৎসর্গিত ছিলেন যে বিজয় অর্জন করতে হবে এই কঠিন পরিস্থিতির মাঝে তার দাওয়াতি কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না এক মুহূর্তের জন্য বন্ধ থাকে না এক ব্যক্তি তার দাওয়াতকে গ্রহণ করে নাই তো অন্য ব্যক্তিকে ডেকেছেন যে আমার দাওয়াতকে গ্রহণ করো একজন ব্যক্তি তার দাওয়াতকে গ্রহণ করে নাই আবার তার স্মরণাপন্ন হয়েছেন যে আমার দাওয়াতকে আবারও বিবেচনা করুন এক গুত্র তার দাওয়াতকে গ্রহণ করে নাই অন্য গুত্রকে ডেকেছেন আমার দাওয়াতকে গ্রহণ করো উনি থেমে নাই ওনার দাওয়াত দ্বারা হচ্ছে কি দিন যাচ্ছে শত্রুরা আরো শক্তিশালী হচ্ছে অন্ধকার আর অন্ধকার কোন দিকে পথ নেই সব দিকে বন্ধ দুয়ার কোন দিকে পথ নেই কোন দিকে আলো নেই চারিদিকে ঘিরেছে আধার সব দিকে বদ্ধ দুয়ার তবুও চলতে হবে সামনে যেতেই হবে ওনার দাওয়াতি কার্যক্রম কেমন ছিল আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে সেই অবস্থাকে তুলে ধরেছেন আপনি কি আপনার নিজেকে শেষ করে ফেলবেন আল্লাহ বলতেছেন এই দাওয়াত আর এই প্রতিষ্ঠার ইতিহাস এটা এক মাস আর দুই মাসের ইতিহাস না মাস যাচ্ছে বছর যাচ্ছে অন্ধকার আর অন্ধকার সম্ভাবনার সমস্ত দুয়ারগুলো বন্ধ হয়ে যাচ্ছে আশার প্রদীপগুলো নিভে যাচ্ছে তো রাজ্য তো গভীর হয় দিন তত কাছে এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে এমন কিছু ব্যক্তির সাক্ষাৎ করল যাদের জন্য মহান রব্বুল আলমিন আনসার হওয়ার সৌভাগ্য লিখে রেখেছেন এদের সাথে সাক্ষাৎ হয়ে গেল এরা আশেপাশের কেউ না অনেক দূর এলাকার লোক যাদের সাথে মক্কার ব্যবধান প্রায় দুই হাজার মাইলের ব্যবধান অনেক দূরের লোক কঠিন পরীক্ষার জীবন গেল আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর যাদের মাঝে ছিলেন তিনি চল্লিশটা বছর শিশু অবস্থা থেকে চল্লিশ বছরের জীবন যারা তার সাথে ছিল যারা তার কাছে ছিল যারা তাকে দেখেছে যারা তাকে আলামিন উপাধিতে ভূষিত করেছে সে মানুষগুলো তার দাওয়াতকে গ্রহণ করে নাই তাকে বুঝে নাই তার কথাগুলো বুঝার চেষ্টা করে নাই তার কথাকে গ্রহণ করলে এমন কিছু ব্যক্তি যাদের সাথে তার সাক্ষাৎ হয়েছে একদিনের সাক্ষাৎ মক্কায় হজের সফর হজের মৌসুম হজকে কেন্দ্র করে তারা মক্কায় উপস্থিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন তাদেরকে বুঝালেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই দাওয়াতকে তারা গ্রহণ করে নিল এই আশা দীর্ঘ তেরো বছর পর মদিনার আউস এবং খাজরাজ গুত্রের কিছু ভাই আল্লাহ যাদেরকে কবুল করেছেন আনসার হিসেবে কবুল করেছেন সাহায্যকারী হিসেবে কবুল করেছেন এদের দ্বারা মক্কার মজলুম ইসলাম এতে বিজয়ী হবে মক্কায় যে ইসলাম মজলুম মক্কায় যে ইসলাম নির্যাতিত আবু জেহেল আবুল আহাবের প্রভাবের কাছে যে ইসলাম মক্কায় চলবে না সে ইসলামের সাহায্যকারী হিসেবে আল্লাহ কবুল করলেন মদিনার আউস এবং খাজরাজের কিছু ভাইদেরকে তারা সাহায্য করল ইসলামকে তাদের দ্বারা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াতি কাজে সহযোগিতা পেলেন আর তাদের মাধ্যমে ইসলাম বিজয়ী হল আরবে ইসলাম বিজয়ী হল আজমে ইসলাম মক্কায় বিজয়ী হল শাম পারস্য রুমের ময়দানে ইসলামের বিজয়ে পতাকা উড়ল তাদের সাহায্য আল্লাহ তো পারতেন এই ক্ষমতাটা আল্লাহর কাছে ছিল এক বছরের মেহনত তিন বছরের মেহনত তারপর আল্লাহ তালা সাহায্য করবেন আনসারীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে ইসলাম বিজয়ী হবে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম সাহায্যকারী পাবেন পারতেন না কিন্তু তার জন্য আল্লাহ অপেক্ষা করিয়েছেন তেরোটা বছর দীর্ঘ তেরো বছর কঠিন অপেক্ষা কঠিন দিনগুলো অতিবাহিত করতে হয়েছে মক্কায় মক্কার দিনগুলো যে কেমন কঠিন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মক্কি ইতিহাস পড়ে দেখেন কেমন কঠিন ছিল দিনগুলো এক একজন সাহাবির জন্য এই দিনগুলো কত কঠিন ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য এই দিনগুলো কত কঠিন ছিল তো মদিনাবাসীরা আল্লাহ রসুল সাল্লাহ আলহি কি নুসরত করল আর মক্কার অসহায় মুসলিমরা তারা হিজরত করলেন কঠিন পরিস্থিতি ছিল মক্কা মক্কায় ইসলাম নিয়ে টিকে থাকার কোনো সুযোগ ছিল না ইসলামের জন্য ইমানের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাহাবিদেরকে হিজরত করতে হল হিজরত করলেন কোথায় আনসারিদের কাছে এক হল মহাজির আর আরেক হল আনসার মহাজির কারা যারা ই ইসলামের জন্য আল্লাহর দিনকে গ্রহণ করার পর এ দিনকে সুরক্ষার জন্য শুধু দিনের মায়ায় দিনের মমতায় তারা ঘরবাড়ি সহায় সম্পদ আত্মীয় স্বজন সমস্ত কিছুকে ত্যাগ করলেন দিন ছাড়লেন না দিনকে গ্রহণ করার এরা হলো মহাজির الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون আল্লাহ মুহাজিরদের পরিচয় বর্ণনা করছেন الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا আল্লাদিনা উখরিজু যাদেরকে বের করে দেওয়া হলো যাদেরকে বের হয়ে যেতে হলো তাদের ঘর বাড়ি ছেড়ে তাদের সহায় সম্পদ ছেড়ে সব ছেড়ে চলে যেতে হলো তার জন্য ঘর ছাড়তে হইলো বাড়ি ছাড়তে হইলো সহায় সম্পদ ছাড়তে হইলো কার জন্য আল্লাহর জন্য ইয়াবতাগুনা আল্লাহর অনুগ্রহ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দিন তো হেফাজত করতে হবে আল্লাহর এই দিন সবচেয়ে দামি সম্পদ আমাদের মুক্তির সনদ দিনকে হেফাজত করতে হবে ঘর বড় না দিন বড় দিন বড় সহায় সম্পদ বড় না দিন বড় মক্কার মতো ভূমি মাতৃভূমি ছাড়তে হল বাইতুল্লার মহাব্বত এটাকে ছেড়ে যেতে হল যে ভাই বাইতুল্লাহ ছিল তাদের ভালোবাসার কেন্দ্র যে বাইতুল্লাহ রবের এবাদত এটাই ছিল তাদের দাওয়াত সেই রবের ঘর সেই রবের ঘর পর্যন্ত তাদেরকে ছেড়ে যেতে হল আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম তিনি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তিনি সামনে অগ্রসর হন আবার তাকে বাইতুল্লাহকে দেখেন পাহাড়ের টিলায় উঠেন বাইতুল্লাহটাকে দেখেন আর চোখ থেকে তার পানি পড়তেছে আর তিনি বলতেছেন হে বাইতুল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি আমাকে যদি এরা এইভাবে বের করে না দিত আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না কানতেছে কত মহাব্বতের বাইতুল্লাহ কিন্তু দিন প্রতিষ্ঠা এ দিন প্রচার এটি ছিল লক্ষ্য এ লক্ষ্যের জন্য বাইতুল্লাহ পর্যন্ত তারা ত্যাগ করেছেন وينصرون আল্লাহ আল্লাহর রসুলের সাহায্যকারী আল্লাহ রসুলের প্রতি আল্লাহ যে জিম্মাদারি দিয়েছেন যে জিম্মাদারি আপনাকে যে হুকুম আমি দিয়েছি আপনি আপনার জিম্মাদার আপনার এই দাওয়াত কেউ গ্রহণ করুক আর না করুক আপনার এই আহ্বানে কেউ সারা দেখ আর না দেখ আপনি ঝাঁপিয়ে পড়ুন আপনি ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর হুকুম দিনের দাওয়াত তুমি পেয়েছ তোমার স্ত্রী সন্তান তোমার পরিবার তোমার প্রতিবেশী তোমার বন্ধু সমাজ এ দিনের দাওয়াত গ্রহণ করতেও পারে নাও করতে পারে কিন্তু তুমি এ দিনের দাওয়াতকে গ্রহণ করো কারণ এই দাওয়াতকে গ্রহণ করার মাঝেই তোমার মুক্তি তোমার সফলতা তোমার কামিয়াবি لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير لن تنفعكم أرحامكم ولا أولادكم আজকের আত্মীয়তার সম্পর্ক কেমতের দিন কোনো কাজে আসবে না ইয়ৌমাল কিয়ামা কিয়ামতের দিন তোমাদের কোনো কাজে আসবে না আর আমুকুম তোমাদের এই আত্মীয়তার সম্পর্ক আলা আউলা দুকুম তোমাদের এই সন্তান আদি কোনো কাজে আসবে না ইয়াফসিলু বাইনাকুম সমস্ত সম্পর্কগুলোকে সমস্ত সম্পর্কগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে কোনো সম্পর্ক থাকবে না সেদিন সমস্ত সম্পর্ক সেদিন সমস্ত বন্ধুত্ব এটা বিচ্ছিন্ন হয়ে যাবে বরং শত্রুতায় পরিণত হবে ইল্লাল মুত্তাকুন শুধু তাকুয়ার সম্পর্ক এটা ঠিকই থাকবে যে সম্পর্কটা ছিল তাকুয়ার পরিবারের সম্পর্ক টিকবে না সামাজিক সম্পর্ক টিকবে না সামাজিক সম্পর্ক টিকবে না রাষ্ট্রীয় সম্পর্ক টিকবে না একটা সম্পর্ক টিকবে সে সম্পর্ক হলো তাকুয়ার সম্পর্ক যে সম্পর্কটা হলো মুসলমানিত্বের সম্পর্ক ধর্মীয় সম্পর্ক এটা শুধু থাকবে এই সম্পর্কটা কাজেও লাগবে একটা সম্পর্ক কাজে লাগবে একটা আত্মীয়তা কাজে লাগবে সেটা হলো ধর্মীয় আত্মীয়তা কাজে লাগবে ধর্মীয় সম্পর্কটা কাজে লাগবে আর বাকি কোন সম্পর্ক কাজে লাগবে এটা কাজে আসবে না কে আমাদের দিন একদল হল মহাজির মক্কার বিত্তশালী শক্তিশালী কুফরি সমাজ এদেরকে লুক দেখিয়ে এদের প্রতি শক্তি প্রয়োগ করে তাদেরকে ইমান হারা করতে ব্যর্থ হয়েছে তাদেরকে ইমান হারা করতে পারে নাই ইমানের জন্য ইসলামের জন্য তারা নিজ মাতৃভূমি সহায় সম্পদ পারিবারিক সম্পর্ক সমস্ত কিছুকে বিচ্ছিন্ন করে তারা ইমানের হেফাজতের জন্য তারা হিজরতের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা হলো মহাজির আর আরেকজন লোক হল আনসার আনসার কারা আনসারি কারা আনসারি হল যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে আল্লাহর পথে আল্লাহর রসুলের পথে হিজরত করে আসা ভাইদের সাহায্যকারী যারা তারা হলো আনসার আনসারীরা সাহায্য করল আল্লাহর রসুলকে মক্কার মুসলুম মুসলমানদেরকে আনসারীরা কি করলো সাহায্যের হাত বাড়িয়ে দিল আর আনসারিরা যখন সাহায্য করল মক্কার মজলুম ইসলাম ছড়িয়ে পড়ল পৃথিবীর আনাতে কানাতে আনসারিদের সাহায্য আল্লাহ কোরআনে করিমের মাঝে আনসারিদের আলোচনা করতেছে আনসারিদের والذين تبوأوا الدار والإيمان من قبلهم খুব দামি কথা দেখেন আনসারিরা এরা ছিল মদিনার স্থানীয় আর মহাজিররা ছিল মদিনার বহিরাগত আনসারিরা ছিল অধিবাসী আর মহাজিররা ছিল অভিবাসী ঠিক না মদিনায় প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সহায় সম্পদ কাদের আনসারদের না সব কাদের আনসার কিন্তু ইসলামের জন্য আল্লাহ রসুলের জন্য আনসারীদের কোরবানি কেমন তারা ছিল মদিনার স্থানীয় মহাজিররা ছিল বহিরাগত আনসারীরা ছিল মদিনার অধিবাসী আর মহাজিররা ছিল অভিবাসী অধিবাসীরা কখনো অভিবাসীদের কাছে ক্ষমতা দেয় স্থানীয়রা বহিরাগতদেরকে কখনো প্রাধান্য দেয় পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না আজকেও দেখেন সভ্য পৃথিবীতে যে পৃথিবীকে সভ্য পৃথিবী বলা হয় এই পৃথিবীতে আমেরিকাতে বিগত যে নির্বাচনটা হলো এই নির্বাচনে যিনি বিজয়ী হলেন তার বিজয়ের অন্যতম কথা ছিল যে অভিবাসীদেরকে বের করে দিব অধিবাসীদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করব এই স্লোগানকে সমর্থন জানালো আজকে যাদেরকে সভ্য বলা হয় তারা এটাকে সমর্থন করল তারা অর্থাৎ এমন একটা মানসিকতা যেটা যুগের পর যুগ পৃথিবীতে এই মানসিকতা চলে আসছে পৃথিবীর কোন যুগ এ মানসিকতা থেকে খালি না কিন্তু আনসারীদের ইতিহাস দেখেন তারা মহাজিরদেরকে বরণ করলো কিভাবে বরণ করলো তারা মহাজিরদেরকে তারা গ্রহণ করলো আল্লাহর রসুলকে গ্রহণ করলো আল্লাহর রসুলকে গ্রহণ করার পর আল্লাহর রসুল এর কাছে যে দিনের সবক তারা গ্রহণ করেছে এ দিনকে প্রতিষ্ঠার জন্য জেহাদ করলো তাদের জান কি কোরবান করলো তাদের মাল কি কোরবান করলো আনসারিদের সাহায্যে ইসলাম প্রতিষ্ঠিত হল ইসলাম শুধু আরবের শক্তি না আরবের মূল শক্তি ছিল মক্কা মক্কা থেকে আরব শক্তি মদিনায় মদিনা হয়ে গেল মক্কার শক্তি আল্লাহর রসুল মদিনায় আসার পর আনসারিদের সাহায্যে মক্কার নেতৃত্ব চলে আসলো মদিনায় মদিনা শুধু আরব শক্তি না বিশ্ব শক্তিতে পরিণত হল মদিনা মদিনা বিশ্ব শক্তিতে পরিণত হল কাদের সাহায্যে আনসারিদের সাহায্যে তারপর দেখেন আল্লাহর রসুলের অফাত হয়ে গেল আল্লাহর রসুলের অফাত হয়ে গেল পৃথিবীতে আল্লাহর রসুল পৃথিবী থেকে বিদায় নিলেন আল্লাহর রসুলের পর এখন খলিফা নির্বাচন আল্লাহর রসুলের খলিফা হলেন রাজধানী মদিনা রাজধানী মদিনা আর রাজা হল মক্কার মদিনার রাজধানীতে মক্কার রাজা হজরত আবু বকর তিনি খলিফা হজরত ওমর ইবনুল খাতাব তিনি হজরত আবু বকরের পরবর্তী খলিফা হজরতে উমরে ফারুকের পর হজরত উসমান ইবনে আফান তিনি মদিনার খলিফা তারপর হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি মদিনার খলিফা কি ত্যাগ আর কি কি কুরবানির মাধ্যমে মহাজিরদেরকে সাহায্য করেছিল আর সহায়তা করেছিল পৃথিবীর ইতিহাসে এই সাহায্য এবং এই সহযোগিতা বিরল আর এই সাহায্য আর এই সহযোগিতা ছিল ইসলামের কারণে আল্লাহর মহাব্বতে আল্লাহর রসুলের মহাব্বতে মদিনার সমাজে মক্কার মহাজির সাহাবিরা শরণার্থী ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মদিনায় আসলেন মহাজির সাহাবিদেরকে নিয়ে মদিনার স্থানীয় আনসারি সাহাবিরা আল্লাহর রসুলের কাছে নিজেদের সমস্ত সহায় সম্পদগুলো তুলে দিলেন হে আল্লাহর রসুল আমাদের মাঝে আমাদের মহাজির ভাইদের মাঝে আপনি আপনার ইচ্ছা মতো আমাদের এই সমুদয় সম্পদকে ভাগ করে দিন আল্লাহর রসুল উকুয়তের সম্পর্ক তৈরি করে দিলেন ভাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন আনসারিদের সাথে মহাজিরদের আর আনসারিরা মহাজিরদেরকে ভাই হিসেবে এমন ভাবে গ্রহণ করে নিল মদিনায় আনসারিরা তাদের সাহায্য সহযোগিতায় মহাজিররা প্রতিষ্ঠিত হল আনসারিরা ছিল কৃষিজীবী তার ব্যবসা বাণিজ্যের সাথে যোগাযোগ ছিল না আর মহাজিররা মক্কার অধিবাসী এরা ছিল ব্যবসায়ী মহাজিরদের আলাদা বাজার তৈরি হলো মক্কায় মদিনায় সহযোগিতা মহাজিররা নেতৃত্বে দিল তাদের মাঝে নেতৃত্বের গুণ ছিল কাবার অধিবাসী হওয়ার কারণে তারাই ছিল নেতৃত্বদাতা ব্যক্তি তাদের হাতেই নেতৃত্ব থাকলো ইসলামী খেলাফত এটার নেতৃত্ব মহাজিররাই দিল যুগে যুগে আর আনসারীরা সহযোগিতা করে গেল ইসলাম বিজয়ী হল সেই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছল আমরা ইসলামের সবক পেলাম কাদের কাছ থেকে হজরত আবু হুরায়রা রাজি আল্লাহ তালা আনহুর কাছ থেকে হজরত আনাস মালিক রাজি আল্লাহ আনহুর কাছ থেকে হজরত জায়দ ইবনে সাবিত রাজি আল্লাহ আনহুর কাছ থেকে ইসলামের প্রচারে ইসলামের প্রসারে ইসলামের বিজয়ে মহাজির ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আনসারিরা তারা ইসলামকে সহযোগিতা করবে আল্লাহ রসুল সাল্লু আলাইহাসাল্লামের জীবনীতে আমরা যখন ফিরে যাব একটা দৃষ্টান্ত দেখতে পাব এক হল মহাজির আর আরেক দিকে আনসার এটা আমরা দেখতে পাব আমাদেরকে শিখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের সে জীবনী এটাকে সামনে রেখে কোরআন এবং সুন্নাকে সামনে রেখে সাহাবা একরামদের জীবনীকে সামনে রেখে আজকের বিশ্ব পরিস্থিতিতে মজলুম মুসলমানদের পাশে আমাদেরকে ঠিক সেই আনসারি ভূমিকায় আমাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে আজকের পৃথিবীর মুসলমানদের সমস্যা আজকের আরাকান আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী মুসলমানদের সমস্যা এটা আমাদের সমস্যা আরাকানি ভাইদের দেহের উপর আঘাত আসা এটা আমার আপনার দেহের উপরই আসলে আঘাত আসা সিরিয়ার সেই হালাপ নগরীকে রক্তাক্ত করা এটা আমাকে আপনাকেই রক্তাক্ত করা আমি আপনি রক্তাক্ত আমি আপনি আমরাই নির্যাতিত আমরা মুসলমানরা পৃথিবী ব্যাপী আজকে আমরা সমস্যাগ্রস্ত আমরা কিন্তু পারি আনসারি ভাইদের মতো আমাদের ভাইদেরকে নিজেদের করে নিতে এটা আমরা পারি আত্মীয়তার সূত্রে তাদেরকে আমরা কিন্তু কাছে নিতে পারি আমরা তাদের সাথে উকুয়তের সম্পর্ক গড়ে তুলতে পারি আমি যেতে পারবো না দূরে আমি কাছে যেতে পারবো না কিন্তু দূর থেকেও সহযোগিতা আমি কিন্তু করতে পারি সে সুযোগ কিন্তু আছে আমি যদি সুযোগ খুঁজি সুযোগ আমি ঠিকই পাবো আজকে যদি আমি খবর পাই যে আমার মা অসুস্থ আমার চাচি অসুস্থ আমার খালা অসুস্থ সাথে সাথে দেখতে যাওয়া আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি কিন্তু সহযোগিতা করার কোনো পথ আছে কিনা আমি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি আমার মা আক্রান্ত আমার ভাই আক্রান্ত আমি কিন্তু তখন পরেশান হই আমি দমে দমে খবর রাখার চেষ্টা করি মুহূর্তে মুহূর্ত আমি খবরগুলো রাখার চেষ্টা করি এখন কি অবস্থা আমার ভাইটা এখন কেমন আছে আমার বোনটা এখন কেমন আছে সহযোগিতা যদি আমি করতে চাই করার সুযোগ কিন্তু আমার সামনে আছে অন্তত কান্নাটা তো করতে পারি কান্নাটা তো করতে পারি আল্লাহর কাছে দোয়াটা তো করতে পারি আল্লাহ হালাপ পড়ছে আল্লাহ আমরা পড়ছি আরাকান পুড়ছে আল্লাহ আমরা পুড়ছি আল্লাহ আমার ভাই নির্যাতিত হচ্ছে আল্লাহ আমি নির্যাতিত হচ্ছি আমার বোন নির্যাতিত হচ্ছে আমি নির্যাতিত হচ্ছি আল্লাহ আমাকে আনসারি হওয়ার তৌফিক দান করো তোমার কাছে যদি তাদের পর্যন্ত সহযোগিতা পৌঁছানোর কোনো মাধ্যম থাকে আল্লাহ সেই মাধ্যমটা সেই দুয়ারটা আমার জন্য খুলে দাও আল্লাহ তাদের সাহায্যকারী হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহর কাছে তো প্রার্থনা করতে পারি আল্লাহ তো দেখবেন আল্লাহর কাছে আমার এই কান্নাটা আমার এই চোখের পানিটা তো থাকবে কি জবাব হবে আমাদের যদি এক ফোঁটা পানিও আমাদের চোখ থেকে বের না হয় কি জবাব হবে আমাদের যদি সাহায্য সহযোগিতা করার কোনো সুযোগ আমার কাছে থাকে আমি যদি সে সুযোগটাকে কাজে না লাগাই রুজে মাহসের কিয়া জবাব হয় মুস্তফাকে সামনে নবী মোহাম্মদুর রসুল্লাহর সামনে হাসরের ময়দানে জবাব কি হবে এটা ভাবা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করুক একের কষ্টে একের ব্যথায় আমাদেরকে ব্যথাতুর হওয়ার তৌফিক দান করুক আমাদের ভাতৃত্বের বন্ধন আরো মজবুত হয়ে যাক আল্লাহ আমাদের ভাইদেরকে সাহায্য করুক আমাদের কানসারি হওয়ার তৌফিক দান করুক আওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমী